আয়কা শব্দটি সম্পর্কে ভাষাবিদগণ বলেছেন যে আলুকা শব্দ থেকে এটির উৎপত্তি আলুকা মানে হচ্ছে পয়গাম রেসালা মেসেজ তাহলে মালাইকা কেন বলা হয় এই জন্য বলা হয় যে তারা আল্লাহ ফাকরাবুল আলমিনের সংবাদ আল্লাহ ফাকরাবুল আলমিনের মেসেজ এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছান এই জন্য তাদেরকে মালাইকা বলা হয়েছে আল্লাহ আলম ফেরিস্তাগণের প্রতি ইমান সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরিস্তা মালাইকার কথা কোরআন করিমের বহু আয়াতে উল্লেখ করেছেন সুরায় বাকারার দুইশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন আমান রাসুল বিমা উনজেল এলিহিমির রব্বিহি ওয়াল মোমেনুন কুল্লুন আমান বিল্লাহি ও মালাইকাতিহি এবং কোরআনে করিমে যেখানেই কয়েকটি ইমানের কথা কয়েকটি বিষয়ের প্রতি ইমানের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন আল্লাহর প্রতি ইমানের সাথেই তারপরে মালায়কা ফেরিস্তাগণের প্রতি ইমানের কথা উল্লেখ করেছেন কিতাবের পূর্বে রাসুলের পূর্বে পরকালের কথার পূর্বে আলোচনা করেছেন তানাজ্জালুল মালায়িকা তো রু ফেরেস্তাগণ মালায়কা অবতীর্ণ হন নেমে আসেন ওই কদরের রাতে সম্মানিত রাতে এবং বিশেষ করে ওর রুহ রুহ বলা হয়েছে জিবরইল আলি ইসালামকে জিবরইল আলি ইসালামও নেমে আসেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন ব্যাপক অর্থে সমস্ত ফেরেস্তার কথা আল্লাপাক উল্লেখ করলেন উল্লেখ করার পরে বিশেষ করে ফেরেস্তাদের যিনি শিরোমণি ফেরেস্তাদের শ্রেষ্ঠ ফেরেস্তা তার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেন ওর রুহ বলে তার নাম কোরআনী করিম আর রুহ বলা হয়েছে তার নাম আর রুহুল আমিনও বলা হয়েছে বিশ্বস্ত রুহ বলা হয়েছে এবং তাকে রুহুল কদসও বলা হয়েছে পবিত্র রুহ বলা হয়েছে জিবরাইল আলি ইসাল্লামের এসব হচ্ছে উপাধি মূলক নাম যা কোরআনে করিম আল্লাহাক উল্লেখ করেছেন ফেরিস্তাগণের প্রতি ইমান সম্পূর্ণ করার জন্য আমাদেরকে কয়েকটি বিষয়ের খেয়াল রাখতে হবে প্রথম কথা ফেরিস্তাদের অস্তিত্বকে স্বীকার করতে হবে ফেরিস্তা মালায়কা এমন একটি জাতি আছেন আল্লাহ পাকের মখলুক আছেন যাদের প্রতি আমাদেরকে ইমান নিয়ে আসতে হবে যে তাদের অস্তিত্ব আছে কারণ এক শ্রেণীর লোক এক্ষেত্রে বিভ্রান্ত হয়েছে তারা মালায়েকা মানে মনে করে যে ভালো শক্তি ভালো শক্তির নাম হচ্ছে মালায়েকা আসলে মালায়েকা বলে কোনো সৃষ্টি নেই যে কোনো ভালো শক্তির নাম হচ্ছে ফেরিস্তা মালায়েকা এই রকমই তারা অস্বীকার করেছে জিনকে অস্বীকার করেছে শয়তানকে অস্বীকার করেছে তারা বলে জিন শয়তান মানে হচ্ছে খারাপ শক্তি খারাপ শক্তির নাম হচ্ছে জিন শয়তান আর ভালো শক্তির নাম হচ্ছে মালায়কা আসলে এই রকম কোনো সৃষ্টির অস্তিত্ব নেই এটি গুমরাহি পথভ্রষ্টতা আহলে সুন্নতল জামাতের আখিদা বিশ্বাস যে মালায়কার অস্তিত্ব রয়েছে এবং কোরআনে করিমে মালায়কার কথা আল্লাহ পাক বহুবার উল্লেখ করেছেন এইরকমই জিনের অস্তিত্ব রয়েছে আল্লাহ পাক রব কোরআনে করিমে জিনের কথা উল্লেখ করেছেন বরং সুরার নামেই সুরায় জিন রয়েছে যদিও তাদেরকে দেখি না ফেরেস্তাগণকে যেমন দেখি না জিনদেরকেও দেখি না কিন্তু না দেখে বিশ্বাস করতে হবে এটি হচ্ছে ইসলামের মৌলিক আকিদা আল কোরআনে প্রথমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সুরা ফাতেহার পরে সুরায় বাকারা যখন শুরু হয়েছে আল্লাহ ফাকরবুল আলম বলছেন জালিকা কিতাবুল্লা রাই বাফি এই কিতাব যাতে কোনো রকমের সন্দেহ নেই আর এই কিতাব হোদাল্লিল মুত্তাকিন সংযত আল্লাহ ভিরুদের জন্য পথ প্রদর্শক দিক নির্দেশনা দান করবে তারা কারা সংযত কারা মুত্তাকি কারা পরহেজগার কারা তাদের সম্পর্কে প্রথমে অন্য কোনো গুণের কথা বলেন নামাজ জাকাতের কথা প্রথমে বলেননি সর্বপ্রথমে আল্লাহ বলেছেন যারা না দেখে বিশ্বাস করে তাহলে না দেখে বিশ্বাস করা অদৃশ্যকে বিশ্বাস করা এটি হচ্ছে আল কোরআনের মৌলিক বিষয় যেই ব্যক্তি এই কথায় বিশ্বাসী হবে না সেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে না কারণ আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহকে কেউ দেখতে পারে না এই রকমই পরকালকে বিশ্বাস করবে না জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে না ফেরেস্তাকেও বিশ্বাস করবে না জিনকেও বিশ্বাস করবে না নবী রসুলকেও বিশ্বাস করবে না কারণ তাদের কাছে ওহি এসছে এগুলি গায়েব অদৃশ্য প্রত্যেকটি বিষয় যতগুলি বিশ্বাসের বিষয় রয়েছে সমস্ত বিষয়গুলি হচ্ছে গায়েবের বিষয় এই জন্য আল্লাহ আব্বুল আলমিন মোত্তাকি যারা সংযত পাপমুক্ত জীবনযাপন যারা করতে চায় তাদের প্রথম গুণ বলেছেন তারা না দেখে বিশ্বাস করবে দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু না দেখে বিশ্বাস করি দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছুই না দেখে বিশ্বাস করি সুতরাং যেমন দুনিয়ার ক্ষেত্রে বিশ্বাস করছি তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে যা আল্লাহ বলেছেন এবং রাসুল বলেছেন দুনিয়ার ক্ষেত্রে বিশ্বাস করছি হয়তো অথচ আমাদের বিশ্বাস ভুল হইতে পারে না দেখে বিশ্বাস করছি আজকের যুগে বিদ্যুৎকে কে বিশ্বাস করে না অথচ বিদ্যুৎকে কেউ দেখে না তাপমাত্রাকে কে বিশ্বাস করে না বাতাসের গতিকে কে বিশ্বাস করে না এই রকম বহু কিছু রয়েছে যা আমরা মোটেই দেখি না কিন্তু এমন বিশ্বাস করি যে কোনো ব্যক্তি এমন নেই আমাদের মধ্যে যে যেই ব্যক্তি বিদ্যুতের তারে হাত দেবে আমরা আজকের সায়েন্স এবং টেকনোলজির জামানায় আমরা এছাড়াও বহু জিনিসকে বিশ্বাস করি কিন্তু আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কথা যখন আসে যখন ইমানের কথা আসে পরকালের কথা আসে জান্নাত জাহান্নামের কথা আসে আরও অদৃশ্যের কথা অহির কথা যখন আসে ফেরেস্তাগণের কথা আসে তখন অনেকে পথভ্রষ্ট হয়ে যায় গুমরা হয়ে যায় কারণ এখানে শয়তান সুযোগ নিয়ে আসে শয়তান এখানে সুযোগ নিয়ে আছে শয়তান ভালো করে জানে যে পৃথিবীর এসব কিছু বিশ্বাস করাই আর না করাই শয়তানের লাভ লস নেই আপনি বিদ্যুৎ বিশ্বাস করেন না করেন শয়তানের লাভ লস কিছু নেই কিন্তু শয়তান যেহেতু বদ্ধপরিকর হয়ে লেগে আছে আদম সন্তানকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অন্তরে তার হিংসা টকবক করে ফুটছে সে যেন সবসময় লেগে আছে যে এমন কিছু যেগুলি না দেখে বিশ্বাস করতে হবে সেগুলি তাদেরকে অন্তর থেকে সরিয়ে দেবো বিশ্বাস করতে দেব না যাতে করে তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যেতে পারি আমি একা কেন জাহান্নামে যাব। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুতরাং না দেখে বিশ্বাস করতে হবে ফেরেস্তাগণের প্রতি ইমানের বিষয়টি ইমান বিল গায়েব না দেখে বিশ্বাসের বিষয় আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তা একটি জাতি সৃষ্টি করেছেন এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে এ সম্পর্কে চারটি বিষয় খেয়াল রাখবেন এবং এই চারটি বিষয় কি আপনি সম্পূর্ণ করবেন তাহলে আপনার ফেরেস্তাগণের প্রতি ইমান সম্পূর্ণ হবে প্রথম বিষয় হচ্ছে যে ফেরেস্তাগণের অস্তিত্বের প্রতি বিশ্বাস করতে হবে দেখা সম্ভব নয় কিন্তু অস্তিত্বের প্রতি বিশ্বাস করতে হবে এবং এই ফেরেস্তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন নূর থেকে সৃষ্টি করেছেন যেমন নবী করিম সাল্লা সাল্লাম শহীদ হাদিসে বলেছেন মুসনাদ আহমেদের হাদিস যে আল্লাহ পাক রব্বুল আলমিন মা সরজি আল্লাহ তালান বর্ণনা করছেন যে খালাক আল্লাহুল মালাইকা তামিন নূর আল্লাহ পাক ফেরেস্তাগনকে নূর থেকে আলো থেকে সৃষ্টি করেছেন নূর দিয়ে সৃষ্টি করেছেন এবং অখলেকাল জান্ন জিম মিন্নার জিনদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে ওয়া খলেখা আদম মিম্মা ওসিফ আদমকে সৃষ্টি করা হয়েছে এমন বস্তু দ্বারা যা তোমাদের জন্য বর্ণনা করা হয়েছে তা হচ্ছে মাটি কাদা দিয়ে আল্লাহ ফকরবুল আলমিন আদমকে সৃষ্টি করেছেন এবং সেই আদমকে সৃষ্টি করার পরে আদমের জোড়া সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ ফাকরাবুল আলম একটি সিস্টেম তৈরি করে দিয়েছেন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে অসংখ্য মানুষকে আল্লাহ ফাকরাবুল আলম পৃথিবীতে নারী পুরুষ ছড়িয়ে দিয়েছেন আল্লাহ ফাকরাবুল আলমিন এই উপায় ছাড়াও সৃষ্টি করতে পারেন এ কথা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আল্লাহ পাক আদমকে যখন সৃষ্টি করেন তখন কোনো পুরুষও ছিল না নারীও ছিল না আবার যখন হাওয়াকে সৃষ্টি করেন আলাইহাসাল্লাম তখন আল্লাহ পাক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 সংক্ষিপ্ত ইমান রাখতে হবে যে আল্লাহ পাক অসংখ্য ফেরিস্তা সৃষ্টি করেছেন যেমন কোরআনে করিম আল্লাহ পাক সাদ করেছেন ওমা আলম জুনু দারব্বিকা ইল্লাহু হে নবী সাল্লাহ সাল্লাম তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানে না তাহলে আল্লাহ পাক রব্বুল আলম অসংখ্য ফেরিস্তা রয়েছে আসমানে এমন কোনো স্থান নেই যেখানে ফেরিস্তাগণ সিজদাই অবনত নেই এবং ফেরিস্তাদের সংখ্যা এত বেশি আছে যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের একটি সহি হাদিস রয়েছে বেতুল মামুর সম্পর্কে মুসনাদ আহমদের হাদিস যে বেতুল মামুরে যে আসমানে আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘর রয়েছে ফেরেস্তাদের এবাদত বন্দিগির জন্য সেখানে প্রতি ওক্তে প্রতি ওক্তে সত্তর হাজার ফেরেস্তা মালায়কা প্রবেশ করেন আর প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত বন্দিগি করেন তারপরে কিয়ামত পর্যন্ত আর তাদের পুনরায় পালা আসবে না একবার করে ওই বাইতুল মামরে প্রবেশ করার সুযোগ পান ফেরিস্তারা সত্তর হাজার করে প্রত্যেক ওক্তে তারপরে আর কোনো সুযোগ আসবে না তাহলে আল্লাহ পাকরাবুল আলমিন কত ফেরিস্তা তিনি সৃষ্টি করে রেখেছেন তার বিশেষ হেকমতে এতে রয়েছে আল্লাহ পাকরাবুল আলমিনের রহস্য আল্লাহ পাকরাবুল আলমিনের তত্ত্ব যা আমরা জানি না আল্লাহ পাকরাবুল আলমিন ফেরিস্তাগণকে সৃষ্টি করে যাদের নাম উল্লেখ করেছেন তাদের নাম সহ আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন ফেরিস্তাদের মধ্যে যিনি ফেরিস্তাদের নেতা ফেরিস্তাদের রঈস তার কথা উল্লেখ করেছেন জিবরিল আলি ইসাল্লাম বা জিবরাইল দুইভাবে উল্লেখ হয়েছে জিবরিল উল্লেখ হয়েছে আর জিবরাইল নাম উল্লেখ হয়েছে কোরআন হাদিসে সুতরাং জিবরাইল আলি ইসাল্লামের প্রতি ইমান রাখতে হবে এবং জিবরাইল আলি ইসাল্লাম সমস্ত ফেরিস্তাদের শ্রেষ্ঠ যিনি রসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লামের কাছে ওহি নিয়ে আসতেন আম্বিয়া এবং রসুলগণের কাছে তিনি ওহি নিয়ে আসতেন জিবরাইল আলি ইসলামের কথা আল কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন এই রকমই যেসব ফেরেস্তার কথা আল্লাহ পাক আল কোরআনে উল্লেখ করেছেন তাদের একজন হচ্ছেন মিকাইল বা মিকাল মিকাইল সালাম আল্লাহ পাক রব্বুল আলমিন এই জিবরাইল মিকাইলের কথা আল কোরআনে উল্লেখ করেছেন মানকানা আদু আল্লে জিবরিল ও মিকাল আল্লাহ আদু উল্লিল কাফেরিন সুরাই বাকারে আল্লাহ পাকের সাদ করেছেন যেই ব্যক্তি শত্রু হবে জিব্রাইল আলি সালামের এবং মিকাইল আলি সালামের মনে রাখতে হবে ফাইন আল্লাহ আদু উল্লিল কাফেরিন এরা কাফের এই কাফেরদের আল্লাহ পাক শত্রু তাহলে আল্লাহ পাক রব্বুল এই আয়াতে জিব্রাইল মিকাইলের নাম যেমন উল্লেখ করলেন তার সাথে সাথে বললেন যারা জিব্রাইল মিকাইলের সাথে শত্রুতা রাখে তারা কাফের অর্থাৎ জিব্রাইল মিকাইলকে কেউ যদি বিশ্বাস না করে তাহলে ইমান হারা হয়ে যাবে কাফের হয়ে যাবে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসে আর এক ফেরিস্তার কথা উল্লেখ করা হয়েছে তার নাম ইসরাফিল ইসরাফিল আলী ইসলামের কথা আল্লাহ পাক রব্বুল্লা আলম উল্লেখ করেছে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসে যে দোয়া নবী সালাম শিখিয়েছেন আল্লাহ রব্বা জিবরা ইলা ও মিকা ইলা ও ইসরাফিলা নবী সাল্লাহ আলী সাল্লাম যেই দোয়া রাতের নামাজে তাহাজুদের সলাতে পাঠ করতেন তকবিরে তাহারিমার পরে সেই দোয়াতে নবিসান বলতেন আল্লাহ রব্বা জিবরিল হে আল্লাহ তুমি জিবরাইলের রব মিকাইলের রব ইসরাফিলের রব তাহলে ইসরাফিল আলী ইসলামের কথা এই হাদিসে উল্লেখ হয়েছে যা আল্লাহ পাকের ওয়াহি আল কোরআন যেমন আল্লাহ পাকের ওয়াহি রসুল উল্লাহ সাল্লামের হাদিস এবং দোয়াগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াহি কারণ কোরআনে কেরমে সুর নাজমে মহান আল্লাহ ইরশাদ করেছেন অমায়ন্তে কোয়ানিল হাওয়া নবী করিম সাল্লাম নিজের পক্ষ থেকে খেয়াল খুশি কোনো কথা বলেন না ইসরাফিল নাম নিজের পক্ষ থেকে বলেছেন খেয়াল খুশি এমন নয় ইন হুয়া ইল্লা ওয়াহিয়ন ইউহা যে কোনো কথা বলেছেন তা ওয়াহির ভিত্তিতে তিনি বলেছেন কোরআনে করিমে আল্লাহ ফাকরাবুল আলমিন আর এক ফেরিস্তার কথা উল্লেখ করেছেন যাকে মালাকুল মত বলে আল্লাহ পাক আখ্যায়িত করেছেন মালাকুল মত বলেছেন মতের মৃত্যু দানের জন্য নিযুক্ত ফেরিস্তা এই মৃত্যুর দায়িত্বে নিযুক্ত নিয়োজিত ফেরিস্তা মালাকুল মত মহান আল্লাহ সুরায় সাজদাতে এরশাদ করেছেন মালাকুল বলে দাও মালাকুল মত তোমাদেরকে মৃত্যু দান করে থাকেন তোমাদের রোহ গুলি কবজ করে থাকেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মত তোমাদেরকে গ্রহণ করে থাকেন তোমাদের আত্মা গ্রহণ করে থাকেন মালাকুল মত মতের দায়িত্বশীল ফেরিস্তা সোম্মা ইলা রব্বেকুম তুর যাওন তারপরে তোমাদের রবের দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে তাহলে আল্লাহাক মালাকুল মতের কথা উল্লেখ করলেন আল্লাহাক রব্বুল্লা আলমিন কোরআনে করিমে জাহান্নামের অধিপতি ফেরেস্তা জাহান্নামের দায়িত্বশীল ফেরিস্তা খাজেন উন্নার তার নাম মালিক বলে উল্লেখ করেছেন এখানে আর বিষয় উল্লেখ করা আবশ্যক হবে যে আমাদের দেশে মালাকুল মতকে আজরাইল বলা হয় বা ইসরাইল বলা হয় আজরাইল নামটি বেশি বাংলা ভাষায় প্রসিদ্ধ রয়েছে আর কেউ কেউ ইসরায়েল বলে এই নামের কোনো ভিত্তি নেই আজরাইল নামে কোনো ফেরেস্তার নাম আয়াতে তো নেই কোনো হাদিসে নেই উন্নারের নাম মালিক উল্লেখ করা হয়েছে কোরআন কারিমে মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলম জাহান্নামীদের ভাষায় নরকবাসী যারা নরকে চলে যাবে জাহান্নামে চলে যাবে জাহান্নামের আজাব যখন বরদাস্ত করতে পারবে না তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আজাব হালকা হোক এই জন্য জাহান্নামীরা দরখাস্ত করবে ওই জাহান্নামের দায়িত্বশীল ফেরেস্তা মালিকের কাছে এই বলে ইয়া মালিকো লেয়াক যে আলেই না রব্বক হে মালিক মালিক বলা হয়েছে ওই জাহান্নামের দায়িত্বশীল ফেরেস্তার নাম হচ্ছে মালিক লেয়াক যে আলেই না রব্বক আমাদেরকে তোমার রব মৃত্যুদান করে দিক আমাদেরকে তোমার রব ধ্বংস করে দিক আমাদের মত হয়ে যাক তাহলে আরাম পাবো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে জাহান নামে জাহান নামীদের লায়ামু তো ফিহা ওয়ালা ইয়াহিয়া সেখানে মতও হবে না আর হায়াত হবে না যে হায়াত হবে যে প্রাণ হবে জীবন হবে সেটা স্থায়ী হবে সেখানে কোনো মত আসবে না জাহান নামে চলে যাওয়ার পরে কোনো মত আসবে না জান্নাতে চলে যাওয়ার পরে কোনো মতের আশঙ্কা থাকবে না মতকে জবাই করে দেওয়া হবে যেমন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সহি হাদিসে বলেছেন সুতরাং এই নামগুলি আমাদেরকে নাম সহ বিশ্বাস করতে হবে ফেরেস্তাগণের এবং তার প্রতি ইমান নিয়ে আসতে হবে এছাড়াও নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসে কবরে যে দুই ফেরেস্তা প্রশ্ন করার জন্য আসে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে দেয় তাদের নাম উল্লেখ করা হয়েছে বারাবিন আজব রাজি আল্লাহ তালা আনোর হাদিসে মুসনাদ আহমদে বড় লম্বা হাদিস রয়েছে এবং অন্যান্য সোনানের কিতাবাদিতে রয়েছে যে তাদের একজন হচ্ছে মনকার আর আরেকজন হচ্ছে নাকির আমাদের সমাজের লোকেরা বিকৃত করে মুনকির নাকির বলে না মুনকার এবং নাকির এই দুই ফেরস্তা এসে জিজ্ঞাসা করবেন মৃত ব্যক্তিকে বসিয়ে দিয়ে রব সম্পর্কে জিজ্ঞেস করবেন জিজ্ঞাসা করবেন তোমার রবকে জিজ্ঞাসা করবেন তোমার দিন কি ছিল তোমার নবী কে ছিল ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল এই প্রশ্নগুলি করে মমিন উত্তর দিতে পারবে পক্ষান্তরে যে অস্বীকারী কাফের অথবা কপট মোনাফেক অথবা বে আমল জীবনে কোনো দিন আমলের কথা কর্মের কথা চিন্তা করিনি যে আমি যে মুসলিম তো আমার করণীয় কিছু আছে এইরকম লোকেরা হায় আফসুস হায় আফসুস করতে থাকবে হা হা হা হা লাদ্রি জানি না বলতে পারছি না এই বলতে থাকবে মোনাফেক কপট বলবে যে লোকদের কাছে শুনতাম তারা কিছু বলতো আর আমরাও সেই রকমই বলতাম এইরকম কথাবার্তা বলতে থাকবে এছাড়াও ফেরিস্তাদের মধ্য থেকে বলা হয়েছে যে অনেক ফেরিস্তা রয়েছে কিন্তু তাদের নাম ধরে বলা হয়নি তাদের কাজকর্মের কথা বলা হয়েছে সেসব ফেরিস্তাগণের প্রতি ইমান রাখতে হবে যেমন ফেরিস্তাদের মধ্যে বলা হয়েছে যে কিছু ফেরিস্তা রয়েছেন যারা আমাদের আমল নোট করছেন আমাদের কর্ম ভালো কর্ম মন্দ কর্ম নোট করছেন তাদের বিশ্বাস করতে হবে আল্লাহ ফাকর রব্বনের সুরে কাফে এরশাদ করেছেন ইজিয়াতাল্লাকাল মোতালাক্কিয়ানে আনিল ইয়ামিন ওয়া আনিস শেমালে কাঈদ মা ইয়ালফেজ মিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ ইজিয়াতাল্লাকাল মোতালাক্কিয়ানে দুই ফেরেস্তা আল্লাহ ফাকর দিবচন বলেছেন দুই ফেরেস্তা আমলগুলিকে নোট করে আনিল ইয়ামিন ও আনিস শেমালে কাঈদ ডান দিকে বসে আছে বাম দিকে বসে আছে পাহারা সিকিউরিটিতে লেগে আছে মায়াল ফেজমিন কৌলিন যে কোনো কথা বলছেন যে কোন কর্ম করছেন প্রস্তুত হয়ে তারা রয়েছে নোট করার জন্য সুতরাং এই সব ফেরেস্তাকে বিশ্বাস করতে হবে এছাড়াও আল্লাহ ফাকরাবুল আলমিনের ফেরিস্তা মালাইকা কথা আল্লাহ ফাকরাবুল উল্লেখ করেছেন যারা আদম সন্তানের হেফাজত করে আদম সন্তানের সংরক্ষণ করে আদম সন্তানের যখন বিপদ আপদ আসে সেই সময় তাদের বিপদ আপদ থেকে উদ্ধার করে রক্ষা করে বিপদ আপদ আসতে দেয় না যদি তাদের এখনও সময় আছে পৃথিবীতে এবং আল্লাহ তাদের ক্ষতি চান না তখন তারা হেফাজত করে হেফাজতুল মালায়কা তাদেরকে বলা হয় তাদের হেফাজত সুরক্ষার দায়িত্বে রয়েছে দেখা গেল একটি দুর্ঘটনা ঘটলো অনেকে হতাহত হলো কিন্তু একজন লোকের কিছু হলো না একটি শিশু অনেক দূরে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হলো কিন্তু তার কিছুই হলো না আল্লাহ ফাকরাবুল আলমিন ফেরিস্তারা তারা এইভাবে হেফাজত করেন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন দায়িত্বে যেসব ফেরেস্তাদেরকে রেখেছেন সেসব ফেরেস্তাদের কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে ফেরেস্তাদের বিশ্বাসের ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখতে হবে যে ফেরেস্তাদের আসল রূপ রয়েছে কিন্তু তারা মানুষের রূপ ধারণ করতে পারেন এ কথার প্রতি বিশ্বাস করতে হবে আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে সত্য কথা বোঝার তৌফিক দান করেন এবং তার প্রতি বিশ্বাস করার তৌফিক দান করেন আল্লাহ ফাকর রব্বুল জান আমাদের গুনা খাতা মাফ করে দেন আমিন রব্বাল আলমিন ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাই এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B এক পাঁচ এক টিএইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই আইব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড খৌড তিন শূন্য শূন্য শূন্য আট তিন SWIFT BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV মানবতার সমাধান বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আমি আপনাদের সামনে রিয়াদুস সালেহীন থেকে নিয়মিত দর্শ উপস্থাপন করে আসছি তো আজকের দর্শ উক্ত কিতাব থেকেই বাবুল মুজাহাদা প্রচেষ্টার অধ্যায় থেকে বাকি হাদিস আপনাদের সামনে আজকে উপস্থাপন করব আন আবি আবদুল্লাহ حذيفة بن اليمان رضي الله عنهما قال صليت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة فافتتح البقرة আবু আবদুল্লাহ হুদাইফা বিন ইয়ামান রাজিয়াল্লাহ আনহু তিনি বলেন সাল্লাইতুমা আন নবী সাল্লাহ সাল্লাম জাতালাইলাতিন আমি একদিন রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে সালাত আদায় করা শুরু করলাম কোনো একটি রাত্রে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম উনি নিয়মিত তাহাজ্জুদ পড়তেন লাইল আদায় করতেন এবং ওনার লাইলটি কেমন ছিল অনেক দীর্ঘ কেয়ামের মাধ্যমে উনি লাইল আদায় করতেন যে বিষয়ে আইসা রাজি আল্লাহ তাল আনহা উনি বলেছেন এমনকি রসুল সাল্লামের পা মোবারক পর্যন্ত ফুলে যেত এত দীর্ঘ কেয়ামের মাধ্যমে উনি সালাতুল্লাইল বা তাহাজুতের সলাত আদায় করতেন তারই কিছু ব্যাখ্যা এই হাদিসে আমরা পাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাম উনি যে দীর্ঘ কেয়াম করতেন তার পরিমাণটা কেমন ছিল তো এ বিষয়ে হদাই ফাবিন ইয়ামান রদি আল্লাহ তিনি বলেন যে আমি একদিন ওনার সঙ্গে তাহাজ্যতের সালাতে শরিক হলাম ফাফতা তাহাল বাকারা উনি সুরায় বাকারা শুরু করলেন কত পাড়া আড়াই পাড়া সুরায় বাকারা তো সুরা বাকারা শুরু করলেন তু ইয়ার কাউ আইন্দাল মিয়াহ আমি পিছনে দাঁড়িয়েছিলাম মনে করলাম হয়তো একশো আয়াত পড়ার পর হয়তো উনি রুকুতে যাবেন সুম্মা মাওয়া একশো আয়াত হয়ে গেল তারপরেও উনি পড়তেই আছেন ফাকুলতু তখন আমি বললাম গিসল্লি বিহাফি রাকাতিন ফামাওয়া হয়তো এমন হতে পারে যে উনি এই পুরাটা সুরাই হয়তো এক রাকাতে পড়বেন কিন্তু এটা আমি অনুমান করলাম ধারণা করলাম কিন্তু বাস্তবে কি আরও আগে চল সুরা বাকারা শেষ কি করলেন তখন ফকুলতু ইয়ারকাউ বিহা তখন আমি বললাম যে হয়তো উনি এর দ্বারা রুকু করবেন সুম্মা ইফতাহান নিসা ফাকারা আহা এরপর উনি শুরু করলেন সুরাই নিসা ফাকারা আহা সেটাকেও পুরা পড়লেন সুম্মা ইফতাহা আল ইমরান এরপর উনি আল ইমরান শুরু করলেন ফাকারা আহা এবং সেটাও উনি শেষ করলেন ইয়াকারা ও মোতারাসিলেন এবং উনি যে সলাতে পড়ছিলেন সেটাও আবার মোতারাত্তিল তার তিল সহকারে তার জবিদ সহকারে আস্তে আস্তে এমন না যে একেবারে দ্রুত কোরআন যেমন নাকি আমাদের দেশে সবিনা পড়ে অথবা কোরআন খতম যেটা করে রমজানুল মুবারক মাসে উচিত ছিল যে ওরাত্তিল কোরআন তার তিলা যে কোরআন যখন পড়া হবে তখন তার তিলের সাথে আস্তে আস্তে সুন্দর করে প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়া এটাই হলো সন্ন্যত তো বলছেন ইয়াকরাউ ছিলেন সে তার তিল সহকারে উনি পড়লেন এতগুলি সুরত এক রাকাতে ইদা মার্রাবি আয়াতিন যখন তিনি এমন